কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে শ্মশানে বিয়ে হচ্ছে কখনো শুনেছেন মন্দিরে বিয়ে হয় ভাড়া বাড়িতে বিয়ে হয় কোর্টে বিয়ে হয় কিন্তু তাই বলে শ্মশানে কলকাতায় সবই হয় কাকা আচ্ছা আমি তো একটু রিওয়াইন্ড করে শুরু করি চলুন একেবারে সিক্সটিন সেঞ্চুরি থেকে শুরু করা যাক এই যে আমাদের গঙ্গা মানে যেটার অফিসিয়াল নাম হচ্ছে হুগলি রিভার সেটা কিন্তু চিরকাল এরকম ভাবে বইতো না এখন যেটাকে লোকে বলে টালি নালা সেটাই কিন্তু ছিল গঙ্গার পুরনো কোর্স তাই জন্যই সেটার নাম আদি গঙ্গা চাঁদ সদাগরের গল্প পড়েছেন তো সেই চাঁদ সদাগর কিন্তু এই আদি গঙ্গা দিয়ে নৌকো নিয়ে যাতায়াত করতেন ইনফ্যাক্ট আদি গঙ্গা গঙ্গাতে একসময় জলদস্যুর উৎপাত ছিল পাইরেটস অফ দ্য গঙ্গা এবার অ্যারাউন্ড দ্য সিক্সটিন সেঞ্চুরি নদীর কোর্স পাল্টে যায় আদিগঙ্গা আস্তে আস্তে নদী থেকে একটা ছোট খালে পরিণত হয় এবার আর একটা জিনিসও ভেবে দেখুন আমাদের যত শ্মশান সবই কিন্তু হয় গঙ্গা না হলে আদিগঙ্গার ধারে নিমতলা কেওড়াতলা সিরিটি সবই কিন্তু তাই কেওড়াতলা সিরিটি এখনো অ্যাক্টিভ কিন্তু চেতলার ভেতরে কলা বাগানের বস্তির মধ্যে আছে এমন একটা শ্মশান যেটা পরিত্যক্ত ধরুন টালিগঞ্জ ফাঁড়ি থেকে আপনি পশ্চিম দিকে ঘুরে টালিগঞ্জ সার্কুলার রোড ধরলেন একটু এগোলেই মহাবিদ্যালয় ব্রিজ ব্রিজের মাঝখানে দক্ষিণ দিকে একটা সিঁড়ি আছে সেটা আপনাকে নামিয়ে দেবে আদিগঙ্গার ঠিক পাশে একটি পায়ে হাঁটা রাস্তায় যেটা নাম ক্যানাল রোড সেটা দিয়ে সোজা হাঁটছেন একটা জায়গায় দুর্দান্ত সুন্দর বিস্কুটের গন্ধ ডিসরিগার্ড করে সোজা হাঁটছেন পাঁচশো মিটার পর্যন্ত এগোলে দেখবেন একটি বস্তির মাঝখানে আপনি এসে পড়েছেন আর আপনার পাশেই তর্পণ ঘাট শ্মশান বহু বছর ধরে এখানে দাহ হয়নি তা ঠিক কিন্তু তান্ত্রিকরা সাধনা করতেন দর্পণঘাট শ্মশানে তাদের মধ্যে দুজনের সমাধিও রয়েছে এখানে আর তাছাড়া রয়েছে দুটি মন্দির একটি মা তারা একটি মা কালী বিগ্রহের পায়ের কাছে সিঁদুর মাখানো খুলিও রয়েছে স্থানীয় মানুষ এটাও বলেন যে আশেপাশের বাড়ি তৈরির জন্য যখন মাটি খোঁড়া হয়েছিল তখন প্রচুর হাড় আর ভাঙা চুড়িও বেরিয়েছিল মাটির তলা থেকে তার মানে কি তর্পণঘাট শ্মশানে সতীদাহ হতো নাকি হ্যাঁ, বেশ গা ছমছমে ব্যাপার কিন্তু এবার কল্পনা করুন শ্মশানে বিয়ে হচ্ছে হ্যাঁ, আসলে ব্যাপারটা কি কলকাতার ভেতরে খানিকটা ফাঁকা জায়গা পরিত্যক্ত শ্মশান তো তাই সে তো জবরদখল হয়ে যাবে তাই পাড়ার লোকে দেওয়াল তুলে শ্মশানটাকে ঘিরে সেটাকে এখন একটা কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করছে মানে পাড়ার বিয়ে থেকে শুরু করে অন্য সমস্ত সামাজিক অনুষ্ঠান এখন তর্পণঘাট শ্মশানেই হয় তিনটে গ্রাম গোবিন্দপুর সুতানুটি আর কলিকাতা থেকে আজকের এই এত বড় শহর কলকাতা তো গ্রাম যদি পাল্টে শহর হতে পারে শ্মশানও পাল্টে কমিউনিটি হল হতেই পারে কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep